হে প্রভু তোমায় যখন খুঁজেছি পেয়েছি তখন আমি খালিক মালিক তুমি যাব্বার তুমি অন্তর জামি হে প্রভু তোমায় যখন খুঁজেছি পেয়েছি তখন আমি খালিক মালিক তুমি যাব্বার তুমি অন্তর জামি তোমাকে পেয়েছি শয়নে স্বপনে পেয়েছি পাতালে গগনে তোমাকে পেয়েছি কঠিন বিপদে পেয়েছি বিরহ লগনে তোমাকে পেয়েছি ঝঞ্ঝা তুফানে পেয়েছি স্নিগ্ধ পবনে কান্না হাসিতে মরণ ফাঁসিতে পেয়েছি ধেনে মগনে তোমার ক্ষমতা সবখানে অগ বিচার দিনের স্বামী খালিক মালিক তুমি জাব্বার তুমি অন্তরে জামি খালিক মালিক তুমি জাব্বার তুমি অন্তরে জামি তোমাকে পেয়েছি আল কুরানের ছন্দে কথাই সুরে রুদেলা দুপুরে অলস বিকেলে রবিরাঙা প্রতিভোরে তোমাকে পেয়েছি বদরে উহুদে কার বালা প্রান্তরে জালিমের সাজা মজলুমানের ব্যথা তুর অন্তরে তুমি রহমান কুল মখলুক তোমারি রহম কামি খালিক মালিক তুমি জাব্বার তুমি অন্তর জামি খালিক মালিক তুমি জাব্বার তুমি অন্তর জামি তোমাকে পেয়েছি ইউসুফের রূপে নুহের কিস্তিতে কারুন হামান নমরুদের ওই নিদারুণ শাস্তিতে তোমাকে পেয়েছি মুহাম্মাদের সুমধুর আখলাকে হাতি বাহিনীর ধ্বংসে পেয়েছি আবাবিলের ঝাঁকে তুমি গফার মোদের না কখনো জাহান্নামি খালিক মালিক তুমি যাব্বার তুমি অন্তরে যাবি হে প্রভু তোমায় যখন খুঁজেছি পেয়েছি তখন আমি খালিক মালিক তুমি যাব্বার তুমি অন্তরে যাবি হে প্রভু তোমায় যখন খুঁজেছি পেয়েছি তখন আমি খালিক মালিক তুমি যাব্বার তুমি অন্তরে যাবি খালিক মালিক তুমি যাব্বার তুমি অন্তরে যাবি খালিক মালিক তুমি যাবার তুমি অন্তরে যাবি